لا إله إلا الله إلا الله الله الله لا إله إلا الله إلا الله الله الله لا إله إلا الله إلا الله الله الله এ নাম ধরে ডাকি আমি এ নাম ধরে ডাকি আমি এ নাম ধরে ডাকি আমি ও দয়ার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ

নিপুণ নিখুদ সৃষ্টি তোমার তামামে জাহান সকল মখলুক তাস বিপরে তুমি তো মহান নিপুণ নিখুদ সৃষ্টি তোমার তামামে জাহান সকল মখলুক তাস বিপরে তুমি তো মহান তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি খালিক লা শরীকাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার দিদার পেতে মোদের হৃদয় কাঁদে সর্বদা মোদের তরে তোমার রহমদার খুলে দাও ও খোদা তোমার দিদার পেতে মোদের হৃদয় কাঁদে সর্বদা মোদের তরে তোমার রহমদার খুলে দাও ও খোদা তোমার দিদার পেতে মোদের হৃদয় কাঁদে সর্বদা মোদের তরে তোমার রহমদার খুলে দাও ও খোদা এ আশাতে চেয়ে আসি এ আশাতে চেয়ে আসি এ আশাতে চেয়ে আসি ও দয়ার মাওলা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ রং তমাশার এই দুনিয়ায় থাকতে তুমি দিবে না আধার ঘেরা ছোট্ট ঘরটি চিরদিনের ঠিকানা রং তামাশার এই দুনিয়ায় থাকতে তুমি দিবে না আধার ঘেরা ছোট্ট ঘরটি চিরদিনের ঠিকানা রং তামাশার এই দুনিয়ায় থাকতে তুমি দিবে না আধার ঘেরা ছোট্ট ঘরটি চিরদিনের ঠিকানা কেমন করে থাক বসে থাক কেমন করে থাক বসে থাক কেমন করে থাক বসে থাক আমি একলা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ এ নাম ধরে ডাকি আমি এ নাম ধরে ডাকি আমি এ নাম ধরে ডাকি আমি ও দয়ার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله الله الله لا إله إلا الله إلا الله الله الله لا إله إلا الله إلا الله الله الله